We are singing 17 years. We are singing 17 years in Islamic music world. যুগ যুগ ধরে চন্দ্র সুরে উদাত্ত আহ্বান যুগ যুগ ধরে চন্দ্র সুরে উদাত্ত আহ্বান যুগ যুগ ধরে চন্দ্র সুরে উদাত্ত আহ্বান সবার মাঝে ছড়িয়ে দেব আলমদিনের গান সবার মাঝে ছড়িয়ে দেব আলমদিনের গান আল মদিনার গান উদার তো আবার আল মদিনার গান উদার তো আবার আল গান আল মদিনার গান আল মদিনার গান আল গান সবার মাঝে ছড়িয়ে দেব আল মদিনার গান সবার মাঝে ছড়িয়ে দেব আল